শোনো মোমিন মুসলমান করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে জেনে জানো না শোনো মমিন মুসলমান করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে জেনে জানো না ইসরাফিল ফেরিস্তা জবে সিংহতে ফুকিবে তবে উড়ে যাবে তামাম জাহান কিছুই রবে না ইসরাফিল ফেরিস্তা জবে সিংহতে ফুকিবে তবে উড়ে যাবে তামাম জাহান কিছুই রবে না আপেশায় কালেপ্তে জীবে সব শূন্যকার হবে তামাম জাহানে দেখো কিছুই রবে না শোনো মমিন মুসলমান করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে জেনে জানো না তামার জমিন হবে নিকটেতে সূর্য রবে শীতে যে মগজ গলি পড়িবে সবার তামার জমিন হবে নিকটেতে সূর্য রবে শীতে যে মগজ গলি পড়িবে সবার নেকি লোক যারা হবে নূরের তাজ তারা পাবে নেকি লোক যারা হবে নূরের তাজ তারা পাবে বোরাকে হইয়া সোয়ার নিমেষেতে যায় শোনো মমিন মুসলমানও করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে জেনে জানো না হাসর ময়দান পরে বাহাত্তর কাতার করে একজন একজন করে পাল্লাই দিবে ভাই হাসর ময়দান পরে বাহাত্তর কাতার করে একজন একজন করে পাল্লাই দিবে ভাই নেকি যদি কম হবে তারি দোজো খেতে দিবে নেকি যদি কম হবে তারি দোজো খেতে দিবে নূর নবীর সাফায়াতে বেসতে যাবে ভাই শোনো মমিন মুসলমানও করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে জেনে জানো না ফাতেমা জোহরা বিবি বলছে নোহে রব্বি হাসান হোসেনের দাদ আমি নাহি চাই ফতেমা জোহরা বিবি বলছে নোহে রব্বি হাসান হোসেনের দাদ আমি নাহি চাই বাবাজির উম্মাত নিবা এই দোয়াই মোরে দিবা বাবাজির উম্মাত নিবা এই দোয়াই মোরে দিবা ওহে রব্বি এই দোয়া তোমার কাছে চাই শোনো মমিন মুসলমান করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে জেনে জানো না শোনো মোমিন মুসলমান করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে জেনে জানো না এ দুনিয়া ফানা হবে জেনে জানো না এ দুনিয়া ফানা হবে জেনে জানো না